الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على সময়ে প্রায় প্রতি বছরই কোরবানির সময় এই গল্পের কিছু আপনাদের সাথে আলোচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ولقد آتينا إبراهيم رشدا من قبل وكنا به عالمين আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি রুশদ রুশদ ওই যোগ্যতা ওই উন্নতি অন্তরের ওই অবস্থা যার মাধ্যমে মানুষ হাত এবং বাতিলের পার্থক্য উপলব্ধি করতে পারবে বুঝে এটাকে আরবিতে বলা হয় রুশ হাত বাতিলকে পার্থক্যকারী অনুভূতি খালিল ইব্রাহিম আলী সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে নবুয়তের আগেই এই রোস্ত নামক আমল দিয়েছি রোস্ত একটা বড় আমার সত্য মিথ্যাকে পার্থক্য করার মতো বুঝ আর অনুভূতি এটাও রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত অনেক মানুষ আছে যা বড় শিক্ষিত সত্য মিথ্যা বোঝা পার্থক্য করার সামর্থ্য শক্তি অনুভূতি যতটা তার নাই যার কারণে মিথ্যার পক্ষে সত্যের পক্ষে নেয় না অনেক মানুষ আছে তো ওই অনুভূতি এটাও হবে পক্ষ থেকে একটা মানে আমার যে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম যখন কৈশোরী শৈশব কাটায় কৈশোরে ঢোকার সাথে সাথে রব করা শুরু করছে কে আমার এই মূর্তিগুলো এগুলো এগুলো কি রব তখন অনুভব পাবে তো আকাশের দিকে খুঁজে পাহাড়ে খুঁজে রব খুঁজে কেউ না কেউ তো আছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন কে সেই সত্তা তহিদের বিশ্বাস এটা আগে থেকে হজরত ইব্রাহিম আলী সালামের দিনের মধ্যে আল্লাহ তারা ঢুকায় এবং সত্য তালাশের যে অনুভূতি এটাও একটা বিপ্লব এটাও রবের রহমান সত্য তালাশ করা সত্যান্বেষী হওয়া এটাও অনেকের মধ্যেই এই দিকটা দেখা যায় সত্যটা তালাশ করে আবার অনেকে আছে সত্য মিথ্যা যাচাইয়ের দরকার নাই যা শুনে তাই বিশ্বাস করে অন্ধভক্ত যেগুলো আছে অন্ধভক্ত আমার বিশ্বাস যা অবশ্য আমার অবিশ্বাস যা অবশ্য তাই দুনিয়া উল্টায় যায় আমি ওটা শুনতে রাজি না হাজার দড়ি আমার সামনে থাকবে আমি ওটা শুনতে রাজি না আমার নবী যা বলা তাই এই অনুভূতিটা এটা খারাপ এটা মিল্লাত ইব্রাহিমের সাথে সাংঘর্ষিক মিল্লাত ইব্রাহিম হচ্ছে সত্যকে তালাশ করা খোঁজা তারপর ইব্রাহিম আলী সালাম এরকম সত্য খুঁজতেন আকাশে খুঁজতেন পাহাড়ে খুঁজতেন জঙ্গলে খুঁজতেন রং যখন নক্ষত্র রাত হতো ফলাম্মা জান্না আলাইহি লাইল রাআ কাওকাবা কোরআনে আসছে সূরা নাম তো যখন রাত হতো আকাশে নক্ষত্র দেখতো তো দেখি বলতে নাই কি সুন্দর এটাই আমার রব হাদা রব তো আবার যখন দেখতেন যে আরে দিন হয়েছে আলো আসছে তো নক্ষত্র তার দেখা যায় فلما جن عليه الليل راى كوكبا قال هذا ربي فلما فلا নক্ষত্র যখন আমার গায়েব হয়ে যায় যে জিনিস গায়েব হয় এটা আমি পছন্দ করি না রব আমার গায়েব হয় গায়েব হয় নাই হয়ে যায় এখানে গায়েব হয় তো হয় দেখা যায় তো আবার তারা শোনা শুরু করছে আমার যখন আমার দেখছে চাঁদকে অনেক বড় আলাহাদা আপনি আমার আবার যখন দুই পুলিশের চামচায় হয়ে গেছে এখন আবার যে জিনিস আমাকে রেখে চলে যায় মানে মানে আমার রাস্তা কেমনে দেখাবে তো পুরা তাদের মতো হয়ে যাবে আবার শুরু করে করে যখন সূর্যের দিকে নজর করছে তোমার এটা তো সবার বড় فلما رأى الشمس بازغة قال هذا ربي সূর্য যখন উদিত হলো দেখে বলে হাদা রব্বি কামার রব হাদা আকবার এটা বড় সূর্য যখন ডুবছে ফালাক ফালাক তখন আবার অস্বীকার করছে যে জিনিস ডুবে যায় না না এটা আমার রবের নয় তাহলে মানে, ইব্রাহিম আলী সালাম নবুয়তের শুরু করলেন এই দাওয়াতের আদব কি দাওয়াত দিবে কাকে দাওয়াত দিবে কিভাবে দাওয়াত দিবে দাওয়াত এবং অনেক আদব নিয়ম খালিল ইব্রাহিম আলী সালাতামের দাওয়াত থেকে শেখার আছে যাদেরকে আল্লাহ তারা এই মেহনতের সাথে লাগার তৌফিক দিয়েছেন তারা খালিল ইব্রাহিম দাওয়াতের পদ্ধতি দাওয়াতের ধরন কাদেরকে দাওয়াত দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কি শব্দে দিচ্ছেন এগুলো ফলো করা তাই বোঝা যাবে আপনি মিল্লাত ইব্রাহিম খালিল ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তারা বলছেন قرآن سورة مريم المدرسة واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه وقومه যখন ইব্রাহিম তার বাবা এবং কমকে বললেন এটা দাওয়াতের একটা বড় জরুরি বিষয় হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম সর্বপ্রথম দাওয়াত কাকে দিলেন রবকে বলতেছেন রব বলছেন ইব্রাহিম সর্বপ্রথম দাওয়াত তারপর তার নিকট আত্মীয় যারা তার বউ তাকে এটা দাওয়াতের একটা জরুরি উচিত মনে রাখা আমাদের একটা বদ অভ্যাস সবার প্রায় সবাই প্রায় সবাই সেটা হচ্ছে দাওয়াত নিজের জন্যেও না নিজের পরিবারের জন্যেও না দুজনের জন্যেও না সব খালি জন্য দূরে দূরে যাবে পরিবারের খবর নাই আপনজনের খবর নাই আপনজন দিনের উপর নাই চলে না চেষ্টাও তো করি না আরেকজনের পেছনে যেভাবে ঘুরি নিজের আপন সন্তানের নিজের সন্তানের পেছনে কয় দিন লাগাইছি নিজের সন্তানের পেছনে কয় চিল লাগিয়েছি নিজের বিবেক প্রেমীর পিছনে কয় চিল লাগিয়েছি না দরকার নেই এটা তা আমার এই উম্মাদ নির্দিষ্ট কাউকে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট না এই উম্মতের রবি যেমন গোটা দুনিয়ার নবী এই উম্মতের দাওয়াতের পরিধিও গোটা দুনিয়া এটা তো ঠিক শুরুটা শুরুটা হবে নিজের কাছ থেকে নিজের পরিবার থেকে নিজের আমন্ত্রণ থেকে সেগুলা তাহিম আয়াত ছয় আল্লাহ কি বলেছেন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا এই বান্দা নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও আর নিজের পরিবারকে বাঁচাও দাওয়াত পৌঁছাবো তবে দিব না কোনো সন্দেহ নাই কারণ আমার নবী রহমতুল্লিল আলমী আমার নবী কোনটা দুনিয়ার নবী কাজী কয় নবী কোন দাওয়াত দিবে কোনটা দুনিয়ার একশোতে একশো সত্য কিন্তু ওই দাওয়াতটা শুরু হবে কোথা থেকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন কোথা থেকে শুরু হবে নিকট জমি থেকে শুরু হবে খলিল ইব্রাহিম দেখিয়ে দিয়েছেন কোথা থেকে শুরু হবে নিজের আপন থেকে শুরু হবে খলিল ইব্রাহিমের সবচেয়ে আপন প্রবক্তা বিয়ে করে সন্তান হয় না তো সবচেয়ে আপন কাছের সর্বপ্রথম নিজের বাবা মা তো এই বাবা কি দাওয়া দিয়েছে إذ قال لأبيه एकतानगर एक जरूरी ख्याल रखें क्यों भूल ना বুঝা ভুল না বুঝা এই ভুল বুঝার কারণে এই গন্ডগোলগুলো হয় বলি একটা বুঝা রাখা ওলামা একরাম বলতে চার একটা বুঝা রাখা ওলামা একরাম করতে চার একটা বুঝা রাখা কাজের ভূমিকা কেউ করে না কাজের তরিকার ভুল গুলো নিয়ে কথা বলে তো ওলামা একরাম ভুল না করলে ধর্মটা যখন আমার সম্পদের মালিক হয়েছি এই বাবা রেখে যাওয়া সম্পদের পাহারাদার আমি পাশের ঘর বাড়াতে না তুমি পাহারাদার না এই সম্পদের পাহারাদারি আমি করবো তাই তুমি যাবে মতলব খারাপ দিনের পাহারাদারির দায়িত্ব ওরা বাইরে দিয়েছেন আশা বলেছেন আশা তুমি হবা ঘরে ডাকা আসলে পাশে মানুষকে ডাকে ওই মায়ের গ্রাম তোমাকে ডাকবে ভাই আসো তুমি যদি ওই মায়ের গ্রামকে সরাই বলো না এই জিম্মাদারি আমার আল্লাহ আল্লাহ আমি নিজে শেষ হয়ে যাই আমার আপনার হাবিবের বিপদ আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না সঠিক রাস্তা পেয়ে যায় সারাক্ষণ তো আমাদের ফিকির লাগে বাবাকে দাওয়াত দিলেন বাবা আসছেন বাবা নাম সহ আসছেন ইদ কাল আজাদ নাম উল্লেখ করে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম তার বাবা আজরকে বলে এটাও দাওয়াতের একটা বিষয় আমরা অনেক সময় বলি ভাই নাম বলার দরকার নাই ফেতনা হবে কখনো ফেতনাকে দমন করার জন্য নাম বলতে হয় ফেতনা হবে না না বললে ফেতনা হবে মানুষ নানা ধরনের সন্দেহ করবে যে হুজুর এই কথাটা কানে বলেন এই জন্য মাঝে মধ্যে আপনার একদম নাম করে ফেলবেন কিছু মুখোশ পড়া বা উচ্চরা আছে আমাদের এই সমাজ যাদেরকে আমরা সুশীল মনে করি এই সুশীলরা যখন আদিয়ারীদের সাথে এক টেবিলে বসে যৌথ সংবাদ সম্মেলন করে মুসলমানদের বিরুদ্ধে এই শাহরিয়ার মনিরকে মোরতাদ বলতে আমার কিসের দিকা আমি কেন তার নাম আসি অস্পষ্ট রাখবো এটা মোরতা শাহরিয়ার নবীর একটা মোরতা এটা বলতে আমার কোনো সমস্যা নেই কারণ কাজে আমাদের সাথে একটা নিয়ে বসলে মূলত পুলিশের কাফেরকে কাফের মনে না করা এটাও করুন ইমান ভঙ্গের কারণ বারবার বলছি আপনাকে কোন সন্দেহ ইমান বড় দামি জিনিস শুধু নামাজ পড়ার দামি মান না ইমান ভঙ্গের কারণগুলাও দেখা লাগবে বাড়ি বানালে আগুন লাগবে এই রাস্তা বন্ধ করে দেবে তোমাকে পুরে শেষ তোলাম ইমান ভঙ্গের কারণগুলো বড় ভয়ঙ্কর কাফেরকে কাফের মনে না এটাও কাফেরকে যে কাফের মনে করবে না ইমানে কতটুকু গায়রতা সম্মান কতটুকু না থাকে যে আল্লাহ যদি আপনার ইমান নিয়ে আপনার সঙ্গে থাকুক না থাকুক আমি কিন্তু শুনি না আজ তামাশা চলছে আমাদের এই ফেতনা ফেতনা কন্ট্রোভার্লাকে ঝামেলা পাতাকে এইসব পরে পরে আজই এক অবস্থা চলতেছে আফগানিস্তানের তালিবানরা কোরআন শাসন আয় করতে গেছে কিছু মানুষের উপর কড়াকড়ি এটা নিয়ে মিডিয়া চিন্তা অথচ তারা স্বাধীনতায় যারা বিশ্বাসী মজলুম বাঙালিরা পাকিস্তানি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য যাদের সহায়তা দিয়েছিল তাদের সক্রিয় কৃতজ্ঞতা জানা আমরা মানা করি না কিন্তু সেই তারাই যখন তাদের পক্ষ আমরা যখন স্বাধীনতা চাই ঠিক আমাদের অবস্থানটাই আমরা পাকিস্তান থেকে নিজেদেরকে মুক্ত করতে চেয়েছি কাশ্মীরটা পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে নিজেকে মুক্ত করে স্বতন্ত্র দেশ চায় এটা তাদের স্বাধীন চেতা স্বাধীন সত্তার অধিকার নির্মল হচ্ছে মিডিয়া চায় না আমার খবর পাওয়ার দুর্জাতিক মিডিয়ায় প্রচার হয়েছে কাশ্মীর মুসলমানদের নির্যাতনের খবর মিডিয়ায় প্রচার হয় না হতে দেওয়া হয় না মিডিয়া থেকে দেওয়া হয় না আর আমরা এখানে বসে বসে সমালোচনায় লিপ্ত আহারি আহা সন্ধ্যেকে মেরে সৈন্যদেরকে বলছে আপনার মন যদি ঘটেছে আপনি কি করতেন আপনার মাছটা আপনার সামনে ঘটিত আপনি কি করতেন এই যুবক সেই যুবক যে যুবকের মন ঘটিত হয়েছে যে যুবকের মারা সাহায্য গ্রহণ করেছে মারা সাহায্য গ্রহণ করেছে আপনজন সাহায্য গ্রহণ করেছে পারিবারিক চাকরি হারিয়ে দস্ত হয়েছে সেই যুবক সে এই কাজ করবে না কি করবে তা কি আছে আমি বেচারা এই পর্যায়ে তাদের কে পৌঁছাবে বকি হবে করবে বকি নড়াচড়া করতে পারবে না তাই সে সন্ত্রাসী আর আমি কখন বকিকে সন্ত্রাসী বলা শুরু করলাম যে জবে করলে তার পিছনে যে জবে করলে না আমার সামনে আমার নাম জবাব দেওয়া আমার রবের সামনে আমার নাম জবাব দেওয়া আমি আমার রবের সামনে জবাব দেওয়া ভয় আছে কি জবাব দিলাম আমার রবের সামনে আপনার যদি সাহস থাকে আপনার রব যদি জিজ্ঞেস করে তোমার মুসলিম ভাই বিরুদ্ধে তুমি আর পর্যন্ত তুমি আর পর্যন্ত করো বরং জালিমদের যদি জিজ্ঞেস করে আপনি কি উত্তর দিবেন ওই উত্তর দেওয়ার হিম্মত সাহস যদি আপনার থাকে আপনি ইংরেজি দিতে থাকেন পক্ষ দিতে থাকেন আমার কোনো আপত্তি নেই আমি আমার ইমানি জিম্মাদারি আদায় করে দিলাম আমি আমার ইমানি জিম্মাদারি আদায় করে দিলাম মহাতারা হাজরিন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার নাম উচ্চারণ করেছে অনেক সময় নাম বললে পরে ফেতনা হবে না অনেক সময় ফেতনা দূর করার জন্যেও নাম বলতে হবে এই সমস্ত এই সমস্ত মূর্তিগুলো ঘিরে আপনারা বসে থাকে রমরম করেন কি ঘটনা কি কি সমস্যা হলে কি করে আপনারা কেন করে তো জবাবটা কি দিয়েছে মুসলমান দুনিয়ার সমস্ত অপকর্মের মৌলিক একটা কারণ এটা যে জবাবটা ইব্রাহিম আলী সালামের বাবা এবং তার পরিবার দিয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি তাদের আবাদত করে তাই আমরা আজকের বহু অপরাধের উপরে চল্লিশে কেন করে আপনারা যে কত কিছু নামাই দেয় সারা জিন্দগি দেখে আসলাম আমাদের বাপদাদারা করে আসছে এখন আপনাদের সমস্যা কুলখানি কেন করে ভাই আরে কুলখানি করেন এটা দিন সরিয়া বার্ষিক কেন করেন মৃত্যুবার্ষিকী সারা জীবন এই কাজটা আর আগে মৌলমী ছিল না আপনারা নতুন নতুন মৌলমী হয়ে আপনার রকমের ভক্ত আছে বাপদাদারে করে আসছে দেখতেছি যত কথা আর আপনি জিজ্ঞেস করেন এবার দুর্গের সময় আপনি কেন দাঁড়ান জিজ্ঞেস করেন জবাব দিয়ে জবাব কি দেয় খালি জিজ্ঞেস করেন না কোরআন দলিল দিবে না হাদিসের দলিল দিবে না জিজ্ঞেস করলেন ভাই আমরা একটি সাম্বার করছিলেন ভালো কথা কবরটা পাকা কেন করছে করতে জিজ্ঞেস করেন এক একটা কোরআন করে এক একটা হাদিসের আমি তোমাদেরকে একটা হাদিসের করে দিতে পারলে পাকা কবরে তার মধ্যে যারা বন্ধু যার মৃত্যুবরণ করেছে ভবিষ্যতে করবে সকলের কবর পাকা করে দেওয়ার জিম্মাদারি আমি নিয়ে এক একটা জিজ্ঞেস করেন কি কারণে কবর পাকা করে জবাব হচ্ছে সব বড় বুজুর্গের কবর পাকা হচ্ছে আমাদের বুজুর্গের কবর পাকা হচ্ছে আর মানুষের দেমাগের মধ্যে কি যে ঢুকছে আল্লাহ তুমি তোমার নাম আল্লাহ তোমার তোমার পরিচয় তুমি মুসলমান এটা জেন্টের পরিচয় না দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে হবে কোরআনে কারিমে দুইটা নিয়ামতকে বড় নিয়ামত বলেছেন আল্লাহ বড় নিয়ামত সরাসরি বলেন না এইভাবে বলেছেন আমি তোমার উপর এই নিয়ামত দিয়ে দয়া করছি দয়া করছি আমরা যখন ঠোকা দেওয়ার সময় বড় নিয়ামতগুলোই বলি বড় অনুগ্রহের কথাই বলি যে তোমাকে আমি দশ টাকা দিচ্ছি বিশ টাকা দিচ্ছি একটা বলবো তোর একদিন এক লাখ টাকা দিলাম বড়টাই বলে মানুষ বড় সময় তো আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশের সময় দুইটা নিয়ামতের কথা বলেছেন এক হচ্ছে ইমানের নিয়ামত আর এক হচ্ছে নবীকে নবী হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে পাওয়া এটাও আমাদের জন্য এক বড় নিয়ামত কোরআনে দুই আয়াত আসছে يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين আল্লাহ তোমাকে ইমানের নিয়ামত দিয়ে তোমার উপর অনেক বড় দয়া করছেন এটা একটা لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আল্লাহ তোমাদের মধ্যে থেকে রসুল পাঠাইয়া তোমাদের উপর অনেক বড় মান মান দয়া করছেন আল্লাহ। তো নবী হিসাবে পেয়েছি এটা আমাদের জন্য সবচেয়ে বড় আর দিনকে আমার জীবন বিধান হিসাবে ইসলামকে পেয়েছি এটা আমার জন্য অনেক বড় নিয়ামত ও ভাই আমার মা যেহেতু মুসলমান পেয়ে গেছে আমি মুসলমান এটা অনেক বড় নিয়ামত এই নিয়ে আমাদের কদর করা যায় এই নিয়ে আমাদের মূল্য দেওয়া যায় ইসলামের বাহিরের কাজগুলো আমার মধ্যে ঢুকে এই নিয়ামত থেকে যেন আমাকে না করে আমি ইমান নিয়ে আমার কপালে হবে না এই জন্য আমার বাবা কি করছে আমার খাজা কি করছে এগুলা মাথায় নেই আমার রব কি বলে এটা আপনার দেখার বিষয় আমার নবী কি বলে এটা আপনার বাবার অনুসরণ করেন নাই তার মূল পয়েন্ট হলেন বাবার অনুসরণ করেন নাই কবের অনুসরণ করেন নাই বাবা কৌম কিন্তু জবাব ওইটাই দিয়েছে ইন্না ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাচ্চাদেরকে বুকে দিয়েছি যাই হোক খালিল ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم এমন জিনিসের পূজা করেন এমন জিনিসের এবাদত করেন যে আপনাদের উপকার করতে পারে না ক্ষতিও কেন করেন তো নমরুদ গায়িকা নিয়ে অনেক বুঝাইছে সোজা হয়ে যাও না কিন্তু চূড়ান্ত শাস্তির মুখোমুখি হবে আমার মেরে ফেলবে ইব্রাহিম আলী সালাতামের দিলের মধ্যে এটাও মিলাদ ইব্রাহিম বাদশার হুমকিতে কাবু না হয়ে যাবে হ্যাঁ? প্রভাবশালী তার হুমকিতে চুপচাপ হয়ে যাওয়া এটা না আছে সমস্ত হুমকির মাথায় নিয়ে নির্ভয়ে আল্লাহকে সামনে রেখে বলে দেওয়া আমি আমার রবের কথা বলতেছি তুমি কি করবো এটা তোমার বিষয় এটা হচ্ছে সবার মন খারাপ আর এটা ঠিক আছে তো নন্দন সবাইকে আবার বলেন চলো একটু দিন শান্তি অশান্তির জন্য মেলায় যায় বসে মেলা তো না ধর্মীয় মেলাটার নামই তো বসে এখন যে ওষুধগুলো হয় ওখানে মেলায় ধর্মীয় মেলা ইসলামী মেলা ইসলামী মেলায় মানে ইসলাম নাম ব্যবহার করছে আসলে মেলা গান বাজনা আছে সব আছে তারাও তাই সেখানে শরাব আর কাবাব বর্তমান দুনিয়ার সবগুলো ব্যবহার করে আমরা বলবো গামজা খাইছে বেরোবে ছাড়া নমরুদ কামুকা তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে সারা বারকলাপ খায়া ফেল হইয়া বাড়িতে আইসা যাওয়ার সময় মন্দির থেকে বাবার দোয়া নিয়ে যাই সব মন্দিরে ঢুকে দেখে হায় হায় হায় কারবার কি মূর্তি যেগুলো আছে একটার কান নাই একটার নাক নাই একটার চোখ নাই একটার হাত নাই কি অবস্থা যাওয়ার সময় আবার ইব্রাহিম আলী সালাম তো এখন দাঁড়াচ্ছে চলেন মেলা ভাই আছে এখানে যারা খাজার ভক্ত আমার ভক্ত আমার বাবা বলছে হুজুর একবার চলে কই খাজা করার পরে গেলে দিল চেঞ্জ হয়ে যাবে আমি এই জন্য নিতে যাবো না যদি দিলি চেঞ্জ ইব্রাহিম আলী সালাম কি জবাব মাদান যাওয়ার পর তোমাদের মূর্তির সাথে আমি চূড়ান্ত কৌশল অবলম্বন করবো সব চলে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে ঢুইকা কোদাল দামিয়া ফাটা আলম জুজাদা একটা নাক একটা চোখ একটা হাত একটা পেটের মেন্টেন আসছে যেমনি পাশে একটা দুরা দুরা পিঠেছে গণতলা বড় কান্দের মধ্যে পুরাই দাঁড়িয়ে গেছে কৌশল কৌশল আমাদের কৌশল আছে হক কথা কৌশলের কারণে মরি না কয়টা কৌশল আর কৌশল না হকটাকে নবী ইব্রাহিম তিনিও সিদ্দিক আর হযরত আবু বকরকে সিদ্দিক বলেছেন আমার হাবিব সাল্লাল্লাহু ইব্রাহিম সিদ্দিক হচ্ছেন কবে আর আবু বকর সিদ্দিক হচ্ছেন নবী দুজনেই সিদ্দিক আর দুজনেই সেফটি মনে করছেন ইব্রাহিম আলী সালাম যদি বলেন আমি জানি না তো সিদ্দিক কাটা যায় আর যদি বলেন আমি আসছি আমি করছি তো জান কাটা যায় ঠিক হিজরতের সময় নবী আর যখন চলছে লোকজন খুঁজছে পুরস্কার পাবে তো ধরছে হ্যাঁ, ইনি এখন আবু বকর যদি বলেন আমি চিনি না তো সিদ্দিক কাটা যায় আর যদি বলেন চিনি নবী তো নবী কাটা যায় এখন কি করবেন আবু বকর কৌশল অবলম্বন করছেন মিথ্যা বলেন নাই কৌশলী সত্য ব্যবহার করেছেন বলেন হ্যাঁ দা অজুল ইয়াহদিনী ইনি একজন মানুষ আমাদের রাস্তা দেখায় এরা মনে করছে রাস্তা চিনে না সফর সঙ্গী রাহবার আর কি রাস্তা দেখায় চিন্তা করছেন ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম তিনি আমাকে রাস্তা কোন রাস্তা সিরাতের রাস্তা তিনি দেখান জান্নাতের যায় নাই নবীও কানা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন যদি বলেন আমি ভাবছি তো জান কাটা যায় আর যদি বলেন আমি জানি না কাটা যায় ইব্রাহিম আলী সালাম কি বলেছেন قال من فعل قالوا من فعله هذا بآلهتنا يا إبراهيم قال من فعله বরং সে করছে কি বলি বরং সে করছে তো কম জিজ্ঞেস করে আর সেটাকে এটাকে জিজ্ঞেস করে তারা তাদের অবস্থান থেকে ফিরে আসছে ইব্রাহিম আলাইসাল্লামকে যে প্রশ্ন মানে জর্জরিত করছিল ওই অবস্থান থেকে ফিরে আসছে কোরআনের বক্তব্য এরকম ফরজ আহমিলা মানে অবস্থান থেকে ফিরে আসছে ফরজ আহমিলা মাথা মতো করছে এরপর বলা শুরু করছে এরা কি কথা বলতে পারে তুমি জানো না ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء يعملون তুমি তো জানো এরা কথা বলবে তখন ইব্রাহিম আলাইহিসসালাম এবার ওয়াজ শুরু করছেন قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون অন্য আয়াত আসছে যে কথা বলতে পারে না যে শুনে না যে কারো উপকার করতে পারে না যে কারো ক্ষতি করতে পারে না এর আপনারা হাদিসের কি হিসাবে আমি বুঝি না আফসোস আপনাদের জন্যেও আফসোস আপনাদের এই মাহবুবের জন্য আফসোস কেন কারণ আপনারাও জ্বলবেন এই মাহবুবরাও আপনাদের জ্বলনের ইন্ধন হবে ইন্দা কুমানা তা কুনা ইন্দুরিল্লা আফালা তা বুঝেন না আপনারা আসছে অন্য আয়াতে টঙ্গি তো আমরা দেখছি এস্তেমার মাঠে দেখছি যারা চুক্তিতে পারে নাই আমাদের সাথে তারা লাঠি নিয়ে আমাদের ছাত্রদেরকে পিটায় আঘাত করে মাথা ফাটায় আসে এটা এটা দুনিয়ার জালিমের হার কথা সে আগে পারবে না এখন ওই পাবলিকরা একই কাজ করেছে জন্য অন্য হাইওয়ে না যুক্তিতে মারা যাবে না তো কি করে লাগবে জ্বালায় আপনারা করে বিশ্বাস আগুন জ্বালাও বিশাল অগ্নিকাণ্ড তৈরি করা হবে আরে সবার মধ্যে ভীকর অবস্থা আওদাও করা হচ্ছে আগে হবে জিজ্ঞাসা আল্লাহ আল্লাহ কিছু একটা করা দরকার আল্লাহ আমারও যা দরকার আমি যা বন্ধ করে দিলাম মিকাইল গায়ব আল্লাহ ইজাজত দেন ইসরাফিল বলে আল্লাহ ইজাজত দেন মালাকুল মাউত বলে আল্লাহ ইজাজত দেন আল্লাহ বলেন আমার কাছে কি বলে যাও জানে জানে জানে বাঁচাই বা কাছে যা আপনি হুকুম দেন নিবে দিয়ে আপনি আল্লাহ রাখি দিন চাই শৈতান চান খালিল আপনি হুকুম দেন আপনি বিবাহ ইসলামের বলে হুকুম দেন একটা হুকুমে সব শেষ মানে কোন বলে হুকুম দেন সবগুলো মেরে ফেলে আউট করে দিই খালিল ইব্রাহিম কি বলছেন তোমরা যে আসছো আল্লাহ কি জানে না আল্লাহ নিজের ইচ্ছায় আসছো আল্লাহ অনুমতি নিয়ে আসছো বলে হ্যাঁ আল্লাহ ইজাজত নিয়েই তো আসছি বলে আজিব তামাশা এই আগুন সবাইকে যখন কেউ দমাইতে পারে আল্লাহ তালা দুনিয়ার আগুনকে তার দামে বাড়ায় না এটা হচ্ছে এই দাম নামাজের আগে আজান হয়